এবং কিছু হেমেন্দ্র কুমার রায় বর্তমানে যে গানটি গাইছে এটি হেমেন্দ্র কুমার রায়ের রচনা জাগো জাগো সংঘ বাজে তব আরতি বোধন কোটি সহায় কণ্ঠে রোদন ব্যথিত

আমরা যেন একটি বটবৃক্ষের ছায়ায় বসে তার প্রসঙ্গ এ যেন সেই বটবৃক্ষের ডালে ডালে ফিরে আসা বাসা বাঁধা কিছু ঘরে ফেরা পাখিদের কলকাতাগুলি তাদের মধ্যে একটা অদ্ভুত সামঞ্জস্য থাকে সেই সামঞ্জস্যের প্রথমটা হলো শিকড়ের খোঁজ নিজের ঐতিহ্যের খোঁজ আর দ্বিতীয়টা হলো অস্বীকার নিজের পথের খোঁজ এই দুটোকে যারা সামঞ্জস্য করতে পারেন তারাই তাদের নিজস্ব পথ দেখতে পান আর সেই পথে আবহমানের সেই গনগনে সত্যকে সেই আগুনকে তারা বহন করে আনেন প্রত্যেক যুগে তো এই জন্য আমার মনে হয়েছে যে এই আবহমানের কথা এই শিকড়ের খোঁজ যখনই আমরা করতে আরম্ভ করি তখনই আমরা দেখি যে আমাদের অনেক শ্রদ্ধা করার আছে অনেক কৃতজ্ঞতা রয়েছে অনেক ঋণ রয়েছে এবং অনেক ভালোবাসা এই বটবৃক্ষ থেকে আমাদের উপর ঝরে পড়েছে তো এই ভালোবাসায় আমরা যখন ঊর্ধ্বমুখ হই তখন কিন্তু আমরা একটা আশ্চর্য জিনিস দেখতে পাই সেটা খুব সহজ কিন্তু চোখে পড়ে না আমাদের সেই আশ্চর্য জিনিস হচ্ছে শিকড় যত বলিষ্ঠ তার পাতাগুলি কিন্তু তত নবীন পাতায় কোনো বার্ধক্যের চিহ্ন নেই সেই সুন্দর কচি পাতায় গাছ যখন ভরে যায় তখন মনে হয় না যে এই গাছ প্রায় শতবর্ষের কাছে এসে পৌঁছেছে তো সেই কথা ভেবে আমার মনে হচ্ছে যে আমাদের শ্রোতাদের মধ্যেও সেই শ্রদ্ধা সেই কৃতজ্ঞতা এবং সেই ভালোবাসা রয়েছে এবং তারই মধ্যে দিয়ে আমরা মঞ্চে এবং শ্রোতাদের সঙ্গে যে মেলবন্ধন আমরা রচনা করেছি তাই নিয়ে আমরা আজকের সন্ধ্যাটিকে খুব সুন্দর করে উপভোগ করব শ্রদ্ধেয় মন্মথ রায়ের কথা বলতে গেলে আরেকটি কথা আমার মনে হয় যে সময়ের সঙ্গে এমন বিচিত্রভাবে এমন নানাভাবে যোগ কজন নাট্যকারের আছে আমি জানি না তবে আমার মনে হয়েছে যে এই বিচিত্র রাস্তাগুলি কীরকম যেমন মনে করুন মফসলের যে নাট্য আন্দোলন পেশাদার মঞ্চের যে নাট্য আন্দোলন ধরুন গণনাট্যের যে আন্দোলন এমনকি পথ নাটক তারও যে আন্দোলন লোকনাট্য তারও যে আন্দোলন তারপরে যখন গণমাধ্যম আরও এগোচ্ছে নতুনতর গণমাধ্যমের কাছে আমরা পৌঁছচ্ছি তখন বেতার প্রযোজক হিসেবে তার অসাধারণ ভূমিকা চলচ্চিত্র তার সঙ্গে তার যে যোগ এমনকি দূরদর্শনেও তিনি সমান দরকারি সমান প্রয়োজনীয় এবং তার এই বিচিত্র পেশা দীর্ঘ ফলবান জীবনের নানা বিচিত্র অভিজ্ঞতা এই সব মিলিয়েই তার নাটক সবসময় যে সেই নাটক প্রত্যেকটাই অসাধারণ হয়ে উঠেছে তার নয় কিন্তু সময়ের দাবি সেই নাটক বেশিরভাগ ক্ষেত্রেই মিটিয়েছে তো তার নাটক সম্বন্ধে আমাদের আলোচনা করার চেয়ে সেই আলোচনাকে আমরা আলোচনার ভার আমরা তুলে দিতে চাই তার সঙ্গে অর্ধ শতাব্দী ধরে যার যোগ অত্যন্ত ঘনিষ্ঠ যোগ অত্যন্ত কাছ থেকে যিনি দেখেছেন আমাদের পরম শ্রদ্ধেয় নাট্যকার প্রযোজক গবেষক নাট্য সমালোচক দেবনারায়ণ গুপ্তের কাছে আমাদের কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নের একটি হলো তার একাঙ্ক নাটক নিয়ে আরেকটি প্রশ্ন হলো যে বাংলা নাটক মন্মথ রায়ের আগে কি ছিল এবং মন্মথ রায়ের পরে কি হলো সে কথা যদি তিনি আমাদের আজকে একটু বলেন পরম সৌভাগ্য যে শ্রীমতী কবিতা সিনেমা যাকে বটবৃক্ষ বলেছেন আমার সেই অগ্রজ নাট্যকার যার সান্নিধ্যে এসে আমার জীবনটা এগিয়ে গেছে খানিকটা সেটা আজকের কথা নয় উনিশশো সালে তিনি বত্রিশ সালে চাকরি ইয়ে ওকালতি ছেড়ে বারুরঘাটে কলকাতায় চলে এলেন চলে এলেন ভান্ডার সমবায় আন্দোলনের মুখপত্র ভান্ডার এবং বেঙ্গল কোঅপারেটিভ জার্নালের সম্পাদনার ভার নিয়ে সেই কাগজে ওর অ্যাপয়েন্টমেন্টের কয়েক মাস পরই আমি ওর সহকারী রূপে এসে যোগদান করলাম যে কোনো কারণেই হোক আমি কয়েক বছর একসঙ্গে কাজ করার পর আমি সেখান থেকে চলে এসে ভারতবর্ষ মাসিক পত্রিকায় চলে আসি কিন্তু সুদীর্ঘকাল শুধু তার সান্নিধ্যই শুধু পেয়েছি তা নয় উৎসাহ পেয়েছি তা নয় তার মায়ের কথা আজ আমার বিশেষভাবে মনে হচ্ছে তিনি আমাকে তার ছেলের মতনই ভালোবাসতেন বৌদির কথাও মনে হচ্ছে তিনি আজ অসুস্থ শয্যাশায়িনী যেটা অকল্পনীয় আমার কাছে যেতে এখন কষ্ট হয় বাড়িতে তিনি কেউ অনেক কথা বলতে চান সে মুখের ভঙ্গি থেকে আমি বুঝতে পারি আমি কিছু খাই না কি খেতে চাই কি তোমায় দিল এইসব কথা জিজ্ঞেস করতে চান চোখ ফেটে অনেক সময় জল বেরিয়ে আসে আমি ফিরে আসি যা আসা আমারও বয়সের ভারে রোগের ভারে আমি ক্লান্ত খুব থাকে না কিন্তু প্রায় টেলিফোন করে খবর নেন কেমন আছি না আছি আমার বৌমার কাছে খবর নিচ্ছেন ও কেমন আছে আমার বাড়ির লোক কেমন আছে ইত্যাদি কাজে আজকে তার এই যে ভারতীয় ভাষা পরিষদ এবং নাট্যশোধ সংস্থা সম্মিলিতভাবে তাকে যে সম্মান জানিয়েছেন এবং এই যে অন্তরঙ্গের আসর এই আসরটি সহ্য আমাকে মুগ্ধ করেছে কারণ এই আলোচনা বহিরঙ্গের আসরের নয় এই আলোচনা অন্তরঙ্গের দিন করা উচিত শীঘ্র পাঁচজনই হোক আর পঁচিশ জনই হোক মহাপ্রভু বলতেন অন্তরঙ্গ সঙ্গে করে রস আস্বাদন এটা রসের কারবার সেখানে অন্তরঙ্গ ছাড়া আমাদের আর কারোর কোনো প্রয়োজনও নেই কাজী আজকে আমাকে কবিতা দেবী যে কথা বলতে বলেছেন আমি উনিশশো তেরোশো সাতষট্টি সালে দাদার লেখার উপরে নানান রচনার উপরে শনিবারের চিঠিতে একটি বিশেষ সংখ্যা হয়েছিল তাতে আমি একটি লিখেছিলাম এবং তাতে কি অবস্থায় তিনি এলেন কি হলো এবং আমি তার সঙ্গে থাকার সময় অনেক নাটক হয়েছে বম্বেতে ছবিগুলো হয়েছে সেগুলোকে আমি কিভাবে দেখেছি আমার চোখে সেই সবগুলো তাতে আমি লিখেছি এবং আমার কয়েক মাস ধরে একটা খেয়াল বলতে পারেন যে কাজ খুব বেশি এগোয়নি তবু চেষ্টা করছি কারণ দাদা নাটকগুলি নিয়ে গবেষণা করছেন কয়েকজন দুজন তারা প্রায় আসেন আমার কাছে নাটকের সম্বন্ধে জানবার জন্য তাদের সঙ্গে এই নানান আলোচনার মাঝে আমার ওর নাটকগুলি নিয়ে একটা মোটামুটি কোনটি কোন সালে অভিনয় হয়েছে কবে প্রকাশিত হয়েছে কি এবং ওর বায়োগ্রাফি ইত্যাদি সমস্ত নিয়ে গিয়ে আমার একটা কিছু করবার ইচ্ছে হয়েছে তার জন্য আমি কিছু কিছু সংগ্রহ এখন তাই করছি কিন্তু সময় তো যতটা দিলে বইয়ের আকারটা বাড়ে ততটা হয়তো দিতে পারবো না আমি তাড়াতাড়ি বার করব কারণ বয়স আমার তার চেয়ে অনেক কম তাহলেও তিনি যেখানে এসে পৌঁছেছেন আমাদের পরম সৌভাগ্য সেই বনস্পতির ছায়া সেই সেইটিকে প্রকাশ করতে পারাই আমার একান্ত ইচ্ছা যাই হোক আমি শ্রীমতী সিংয়ের কথা মতনই আমার এটি পড়ে আপনাদের শোনাচ্ছি গিরিশচন্দ্রের শেষ উত্তর সাধক অপরেশচন্দ্র তখন বাংলার নাট্যগগনে একমাত্র একমাত্র নাট্যকার এই সময় এক তরুণ নাট্যকারের আবির্ভাব যার পাঠ্যজীবন তখনও শেষ হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যেমন পড়াশোনায় তেমনি খেলাধুলোয় তেমনি নাট্যপ্রিয় নাটক লেখা নাটক অভিনয় করা তার এক নেশা কিন্তু সেদিন কে জানত যে এই নেশাটাই তার একদিন পেশায় পরিণত হবে গায়ে সামলা চাপিয়ে যিনি একদিন বালুরঘাট আদালতে ওকালতি করতে ঢুকলেন তিনি বছর দশেক সেখানে কাটিয়ে ব্রিফ আর ডায়েরিটাকে সেলাম করে চলে এলেন কলকাতায় নকনাথের সেবায় আত্মনিয়োগ করলেন ঠিক করলেন বাদী বা প্রতিবাদীর পক্ষ যদি সমর্থনই করতে হয় তাহলে নাটকের ভিলেন বা নায়কের পক্ষেই তা করব যেমন লিজু বলিষ্ঠ দেহ তেমনি ব্যক্তিত্ব উদার চেতা অন্যদিকে বিপ্লব হয় মাত্র তেইশ বছর বয়স সাল আর সালটাও তেইশ অর্থাৎ উনিশশো সাল বাংলার নাট্য সাহিত্য ক্ষেত্রে আবির্ভাব হল তরুণ নাট্যকার মন্মথ রায় সে যুগের সুদীর্ঘ নাট্য আসরে সেদিনের সে যুগের সুদীর্ঘ নাট্য আসরে তিনি উপহার দিলেন ছোট্ট একটি নাটিকা মুক্তির ডাক স্টার থিয়েটারের ইতিহাসে এইটি সর্বকনিষ্ঠ নাট্যকারের সর্বকনিষ্ঠ নাটক বলা যেতে পারে পুরাতন বুদ্ধি দর্শকরা বললেন এটা কি হলো ফুললো আর বলো এইটা আবার নাটক নাকি সেইটি উত্তরকালে একাঙ্কিকা নামে খ্যাত হলো আর নাট্যকার মনমোহ রায় চিহ্নিত হয়ে রইলেন তার প্রতিকৃত রূপে পুরাতনপন্থীরা যদিও আমল দিলেন না মুক্তির ডাককে কিন্তু সাহিত্য রসিক সমালোচকেরা স্বাগত জানালেন মুক্তির ডাককে নাট্য সাহিত্যের ক্ষেত্রে এ যেন মুক্তার মুক্তি সাহিত্যরতি সবুজপত্র সম্পাদক প্রমথ চৌধুরী মহাশয় অভিনন্দন অভিনন্দন জানালেন নাট্যকারকে লিখলেন মুক্তির ডাক আমার খুব ভালো লেগেছে নাটকখানির মহাগুণ এই যে এখানে একটি যথার্থই নাট ড্রামা বাংলা সাহিত্যে নাটক এরকম নেই বললেই হয় আশা করি আমাদের সাহিত্যের এই অভাব পূর্ণ করবে রীতির এ আশা সফল হয়েছে নানা রসের নানা স্বাদের নাটক তিনি আমাদের উপহার দিয়েছেন সুদীর্ঘ পঞ্চাশ বছর ধরে অপরেশচন্দ্রের কাল পর্যন্ত বাংলা নাটক যে খাতে প্রবাহিত হচ্ছিল মন্মথ না রচনা তার থেকে এক নতুন রূপ দেখা দিল রচনায় তার এক নতুন রূপ দেখা দিল পূর্বতন নাট্য রচয়িতার নাটকে প্রস্তুতি পর্ব নাটকের অনেকখানি অংশ জুড়ে থাকত কিন্তু মন্মথ ঘাত প্রতিঘাতের মাঝেই নাটক শুরু করলেন ঈদ সেনের নাটকগুলিতে যেমন কোনো একটা ঘটনা ঘটার পূর্বে দর্শককে প্রস্তুত অবকাশ দেয় না সাসপেন্সের মধ্যে দর্শকদের চমক লাগায় মন্মথ রায়ের নাটকগুলি সেই রকম সাসপেন্স ধরবে যার ফলে দর্শকদের মনকে শেষ পর্যন্ত ধরে রাখে মন্মথ রায়ের নাটকের মধ্যে কোথাও নৈরস্য নেই আছে আশা ভরসার কথা নাট্যকার রায় আশাবাদ যিনি দূরদ্রষ্টা তিনি সার্থক নাট্যকার এদিক থেকে মন্মথ রায়ের নাটকগুলি বিচার করলে দেখা যাবে তিনি পনেরো কুড়ি পঁচিশ অথবা তিরিশ বছর পূর্বে নাটকের যে পঞ্চাশ বছর পূর্বে নাটকের মাধ্যমে যে কথা তিনি বলতে চেয়েছেন পরবর্তীকালে তা আমরা বাস্তবে বাস্তবে প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছি যেমন উনিশশো সনে বহুরূপী অভিনীত ধর্মঘট নাটকটির কথা বিশেষভাবে বলা যেতে পারে শ্রমিক মালিকের দ্বন্দ্ব নিয়ে আলোচ্য নাটকটি রচিত ধর্মঘটকে বানচাল করার জন্য শ্রমিকদের মধ্যে সাম্প্রদায়িক বিভেদ ঘটানোর চেষ্টা আলোচ্য নাটকে দেখানো হয়েছে বর্তমানে আমরা যা প্রায়শ প্রত্যক্ষ করছি আজ থেকে সতেরো সত্তর পঞ্চাশ বছর আগে নাট্যকার তার নিপুণ লেখনী ভঙ্গিতে তা প্রকাশ করেছেন সোশ্যালিজমের ভিত্তিতে তার রচিত চিত্রকাহিনী কুমকুম বাংলা বাংলা হচ্ছে কুমকুম হিন্দি কুমকুম দি ডান্সারে ধনিক ও শ্রমিক শ্রেণীর সংঘর্ষের কথা চিত্রিত হয়েছে বিত্তশালী সম্প্রদায়ের সঙ্গে মেহনতি মানুষের দুঃসহ জীবন যন্ত্রণার প্রতিচ্ছবি অত্যন্ত করুণভাবে প্রকাশ পেয়েছে আলোচ্য চিত্রনাট্যে মনে হয় কুমকুমি প্রথম চিত্রকাহিনী যাতে সমাজতন্ত্রবাদের কথা প্রচারিত হয়েছে এখানে বলার কথা এই যে সেই সময় আমি ওর সহকারী এবং উনি এই চিত্রনাট্যর ব্যাপার নিয়ে প্রায় বম্বে এবং কলকাতা করেন তার মহাপ্রেম নাটকের রচনাকাল উনিশশো উনষাট ভারত ভূমিতে প্রতিবেশী বিদেশি রাষ্ট্রের হানার পরিপ্রেক্ষিতে আলোচ্য নাটকটি রচিত কিন্তু নাটকটি উনিশশো উনষাট সনে রচিত হলেও চীন ভারত আক্রমণ হয়েছে উনিশশো বাষট্টি সালের বিশে অক্টোবর এই নাটকটি সমালোচনা প্রসঙ্গে অমৃত পত্রিকায় লেখা হয় চীনের ব্যাপক আক্রমণে বর্তমান সংকটকালে আসবার বহু পূর্বেই বর্তমানকালের শ্রেষ্ঠ নাট্যকার মন্মথ রায় মহাপ্রেম নাম দিয়ে যে অনতিদীর্ঘ পূর্ণাঙ্গ নাটকখানি রচনা করেছিলেন উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে তা প্রকাশিত হয়েছিল তাকেই বর্তমান কাল উপযোগী প্রথম নাটক বলে অভিনন্দিত করতে চাই বিস্ময়ে হতবাক হয়ে যেতে হয় এই ভেবে যে উনিশশো সালের বিশে অক্টোবর তারিখে চীনাদের দ্বারা ভারত সীমান্ত যে ব্যাপকভাবে আক্রমণ আক্রান্ত হবে এই সম্পর্কে শ্রী রায়ের কি কোনো স্বপ্ন দর্শন ঘটেছিল কিংবা কোনো ভবিষ্যৎ দ্রষ্টা জ্যোতিষী প্রায় তিন বছর আগে তাকে এই অবশ্যম্ভাবী ঘটনার কথা জানিয়েছিলেন নইলে তার এই মহাপ্রেম প্রেমের প্রতিটি ছত্র পড়ে কেন মনে হয় চীন কর্তৃক আক্রান্ত অঞ্চলের কোনো গ্রামের দুটি দিনের ঘটনা আমরা প্রত্যক্ষ করছি শ্রেণীহীন মানুষের ব্যথা বেদনা নিয়ে উনিশশো সালে কালীবাড়ি নামে যে একাঙ্কিটা একাঙ্কিটি তিনি রচনা করেন তার মধ্যে স্বাদ এবং স্বার্থের প্রশ্ন প্রকট ভাবে প্রকাশ পেয়েছে স্বাদ যখন পূর্ণ হলো না রিক্ত কিশোর ছেলেটি তখন অশ্রু জলে মা কালীর চরণে সকাতরে নিবেদন করল করে বলে মা এমন দিন কবে আসবে যেদিন সব মানুষ এক হয়ে যাবে উচ্চ নিচকে তুচ্ছ করবে না অদ্ভুত পরিস্থিতির মধ্যে কিশোর ছেলেটি যখন মা কালীর মন্দিরে সে কতগুলি বলছে তখন মনুষ্যত্ববোধের অপূর্ব আলক্ষ্য চোখের সামনে ভেসে কাজী নজরুল ইসলামকে বলা হয় বিদ্রোহী কবি নাট্য সাহিত্যের ক্ষেত্রে আমি মনে করি মনমোহ রায়কে বিদ্রোহী নাট্যকার বলা যেতে পারে কারণ তার প্রতিটি নাটকের মধ্যে বিদ্রোহের সুর বর্তমান তার নাট্যকর্মের মধ্যে তিনি নিষ্ঠার সঙ্গে সমকালীন চিত্রটিকে ধরে রাখবার চেষ্টা করে এসেছেন তেরোশো পঁয়তাল্লিশ সালে আনন্দবাজার শারদীয়া সংখ্যায় তার হরজন নামে একটি ব্যঙ্গ রসের নাটিকা প্রকাশিত হয় এই সময় ফজলুল হক সাহেব বক্তৃতায় অথবা তার কোনো বিবৃতিতে বলেছিলেন আমরা হচ্ছি বাংলাদেশের সিংহ এবং ব্যাঘ্র ফজলুল হক সাহেবের উপরোক্ত উক্তিকে ব্যঙ্গ করে নাটিকাটি রচিত হয়েছিল সেই নাটিকাটির মধ্যে বাংলাদেশের তৎকালীন রাজনৈতিক অবস্থার কথা বিশেষভাবে বিধৃত হয়েছে আজকের যা নাটক আগামী দিনের তা দলিল কাজী আজকের দিনে সেদিনে সেই হরজন বিশেষ হরজনের বিশেষ মূল্য আছে এই পর্যায়ে অন্য দুটি নাটকের নামও বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে সেদি হচ্ছে সে দুটি হচ্ছে আজব দেশ ও হু রাজা গৌমন্ত্রী উত্তরা মাসিক পত্রে তেরোশো সালের আষাঢ় থেকে ভাদ্র সংখ্যায় প্রকাশিত হয়েছিল বিগত পঞ্চাশ বৎসর কাল তিনি অসংখ্য নাটক একাঙ্কিকা রচনা করে এসেছেন কোনো রচনার মধ্যেই তিনি ভাববিলাসের আশ্রয় নেননি সমাজ উন্নয়ন ব্রত নিয়ে তিনি নাটকগুলি রচনা করে গেছেন রবীন্দ্রনাথের পরবর্তীকালে সাহিত্যে যে নবনব রূপ দেখা দিচ্ছিল কল্লোল গোষ্ঠীর আবির্ভাবে ভাষার যে পরিবর্তন সাধিত হচ্ছিল তারই পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে নাট্যকার মনমুখ রায়ের নাটকের ভাষাও সেই সময় নতুনত্বের স্বাদ বহন করে এনেছে কল্লোল তার এই কল্লোলে তার একাধিক নাটিকা প্রকাশিত হয়েছে সেই সময় কল্লোল গোষ্ঠীর সঙ্গে তার যোগাযোগও ছিল কোনো এক সভায় ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় মহাশয় রাশিয়ায় জারের আমলে এক রাশিয়ান বিপ্লবী কবি তারাস সোভেনচেকর জীবন কাহিনী বিব্রত করেন এই কাহিনী শুনে নাট্যকার তারাস সোভেনচেকো নামে একটি নাটক রচনা করেন নাটকটি রুশ ভারতী পত্রিকায় প্রকাশিত হয় উনিশশো সনে এই নাট্য রচনার জন্য শ্রী রায় সোভিয়েতল্যান্ড নেহরু পুরস্কার লাভ করেন উনিশশো সনে তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভিস লেকচার নিযুক্ত হন এছাড়া বিশ্বরূপা পুরস্কার উত্তর পুরস্কার পরবর্তীকালে উত্তরবঙ্গ এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে দিলীপ পেয়েছেন বাংলা নাট্য সাহিত্যের ক্ষেত্রে তিনি পুরোধা বর্তমান বর্ষে নৃত্য নাটক একাডেমি সঙ্গীত একাডেমি তাকে শ্রেষ্ঠ নাট্যকারের শীতের স্বীকৃতি দিয়েছে যদিও বাংলা নাট্যমন্ত্রীদের কাছে আনন্দ সংবাদ তবুও ক্ষোভের সঙ্গে আমি বলবো যে এ স্বীকৃতি তার বহু পূর্বেই পাওয়া উচিত ছিল গত দেড় যুগের উপর সঙ্গীত নাটক একাডেমি তার প্রাপ্তির দেড় যুগ আগে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু ভারতের অন্যতম শ্রেষ্ঠ বর্ষিয়ান নাট্যকারকে স্মরণ করেছেন তারা অনেক দেরিতে উনিশশো সনে দেশ যখন দেশে দেশ যখন দেশে যখন স্বাধীনতা আন্দোলনের প্রবল বন্যা বয়ে চলেছিল গান্ধীজির আইন অমান্য আন্দোলন সারা দেশ যখন আন্দোলিত সেই সময় মনমোহন রায়ের কারাগার নাটকটি মনমোহন থিয়েটারে মঞ্চস্থ হয় কিন্তু মাত্র আঠারোটি অভিনয়ের পর ইংরেজ সরকারের নিষেধাক্রমে নাটকটি অভিনয় বন্ধ হয়ে যায় নাট্যমদিগণ বিক্ষুব্ধ হয়ে ওঠেন পত্রপত্রিকায় প্রতিবাদের ঝড় বয়ে যায় সারা দেশে আলোড়ন সৃষ্টি করে পরে খ্যাতনামা কথা সাহিত্যিক আইনজীবী ডক্টর নরেশচন্দ্র সেনগুপ্ত মহাশয়ের চেষ্টায় অবশ্য নাটকটির রাহু মুক্তি ঘটে মনমত রায় বর্তমানকালে শ্রেষ্ঠ নাট্যকার তার প্রতিটি নাটকের বিচার বিশ্লেষণ আলোচ্য প্রবন্ধ সম্ভব নয় তিনি যেদিন নাট্যকর্মে ভর্তি হন তখন তার বয়স বাইশ কি তেইশ আজ তিনি আশি বছরও ছাড়িয়ে গেছেন চুরাশি পঁচাশি এর মধ্যে দেশের বহু পরিবর্তন ও বিবর্তন ঘটেছে কিন্তু নাট্যকার মন্দ মন্মথ রায় তালে রথচক্রে চাপা পড়েননি যে কথা একটু আগেই শ্রীমতী সিংহ বলেছেন বরং সব রকম পরিস্থিতির সম্মুখীন হয়ে মোকাবেলা করেছেন তার রচনার মাধ্যমে এইটি তার সম্বন্ধে সবচেয়ে বড় কথা সেদিন নাট্যকার মন্মথ রায়ের এক সম্বর্ধনা সভায় সভাপতি তো সভাপতি রবিবা আসনে সাহিত্যিক আগ্রজ ডক্টর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মহাশয় মন্মথ রায়ের নাটক প্রসঙ্গে বলেন প্রতিভা স্ফুলিঙ্গ আমরা অনেকের মধ্যেই পাই বহুকাল তারা দেশে বেশ লিখে যান আবার কিছু কিছুকাল পরে তারা হারিয়েও যান কিন্তু মন্মথ রায় তার ব্যতিক্রম মন্মথ রায়ের লেখার সঙ্গে পরিচিত হই আজ থেকে প্রায় পঁয়তাল্লিশ বছর আগে তাঁর একাঙ্কিকা পাঠে মুগ্ধ হই বলতে দ্বিধা নেই সেদিন থেকে আজ পর্যন্ত তিনি সমানভাবে আমাদের মন জয় করে আছেন শ্রদ্ধেয় তারাশঙ্করদার উক্তি থেকে আমরা সহজেই উপলব্ধি করতে পারি যে তিনি কালের সঙ্গে তালে তাল ফেলে চলে এসেছেন তার নাটকগুলো যেমন বেতালা সুর বেসুরও নয় তেমনি তিনি সময়ের সঙ্গে সঙ্গতি রেখে চলার রচনার তাল লয় মান বজায় রেখে এসেছেন নাট্যকার নিজের কথায় এক জায়গায় বলেছেন মহৎ আদর্শের প্রতি অনুরাগ আমার রক্তে বিদ্যমান আর আছে দেশত্ব সময় সময় রবীন্দ্রনাথ আমার সামনে বিশেষ বিশেষ রূপে আবির্ভূত হন রবীন্দ্রনাথের অন্যায় যে করে আর অন্যায় যে সয়ে বিধাতা রোস্তারি তৃণ সমতহে বাণীটি এখনো আমাকে দোলা দেয় রবীন্দ্রনাথের যে বাণীটি এখনো তার রক্তে তরঙ্গ তোলে তা হলো আমাদের জন্য একটিমাত্র দেশ আছে সে হচ্ছে বসুন্ধরা একটিমাত্র নেশান আছে সে হচ্ছে মানুষ এই কথা রবীন্দ্রনাথ বলেছেন নাট্যকার রায় কবিগুরুর এই বাণীর যথাযোগ্য মর্যাদা দেওয়ার চেষ্টা করে এসেছেন এতকাল মানুষ আর মাটির কথাই তিনি তার রচনার মধ্যে প্রকাশ করে এসেছেন নাট্যকার রায় আমার অগ্রজ প্রতিম তার সঙ্গে আমার পরিচয় দীর্ঘদিনের ইংরেজ আমলে দেশ বিভাগের আগে সমবায় আন্দোলনের মুখপত্র ভান্ডারের তিনি চিত্র সম্পাদক আমি ছিলাম তার সহকারী ছেলেবেলা থেকেই নাটকের প্রতি আমার অনুরাগ ছিল নাট্যকার রায়ের সান্নিধ্যে সে অনুরাগ রঞ্জিত হয়ে উঠল ব্যক্তিগত জীবনের অনেক স্মৃতি অনেক কথা আজ মনের মধ্যে ভিড় করে আসছে কিন্তু এখানে সে আলোচনা প্রাসঙ্গিক হবে না আমি তার গুণমুগ্ধ অনুযোগ নাট্য রচনার ক্ষেত্রে অগ্রজের ঐকান্তিক নিষ্ঠা ও মননশীলতার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে এই প্রবন্ধ শেষ করছি কিন্তু আমি এখানে এই যে কাজগুলো করবার জন্যে অদ্ভুত ব্যাপার তখনকার দিনে আপনারা সকলেই জানেন যে নাচঘর যে পত্রিকা ছিল অনেকে বলতেন এটা শিশির কুমারের তরফের নাট্য মন্দিরের একরকম মুখপত্র এখানে আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় পশুপতিদা তিনি অনেককাল শেখাও চালিয়েওছেন যুক্তও ছিলেন তা কিন্তু এইসব সমালোচনাগুলো করলে আমার এই কোন সালে কোনটা বেরিয়েছিল সেই কারণগুলো আমি বলছি না শুধু একটা বলছি পূর্ণাঙ্গ নাটকের সংখ্যা প্রায় দাদার সাতটি এবং তাছাড়াও একাঙ্ক যে কত লিখেছেন তার ঠিক নেই তার নাটক সম্পর্কে বলা চলে গিরিশ যুগে যে নাট্যরীতি তা থেকে একটু সরে এসে তার নিজস্ব ধারা প্রবর্তন করেন অর্থাৎ পূর্ণাঙ্গ নাটকে তিনি আধুনিক রূপ দেন যার ভেতরে আমরা দেখতে পাই পৌরাণিক নাটক রচনায় তিনি প্রবুদ্ধ পদ্য ছন্দ করিয়া করেও গদ্য সংলাপকে কাব্যময় করে তুলেছেন নাট্য নাটকীয় দ্বন্দ্বকে অতি ক্ষিপ্রতার সঙ্গে উপস্থাপিত করেছেন এই ঘাত প্রতিঘাতের মূল সূত্রটি ইবসেনের নাটকের রূপকল্প বলা যেতে পারে ইতিপূর্বে গিরিশ যুগের নাটকগুলিতে ঘাত প্রতিঘাতের প্রস্তুত পর্বে কাল ক্ষেপণ করা হতো তা এখানে করা হয়নি মন্মথরায়ের নাটকই সর্বপ্রথম এই কালক্ষেপণকে সংক্ষিপ্ত করে করা হলো এই আমার মনে হয় আর সেই প্রসঙ্গে নাটকের গতিশীলতা বেড়ে গেল তার প্রতিটি নাটকই ক্লাইম্যাক্সে পৌঁছেছে কালের পরিপ্রেক্ষিতে তার পৌরাণিক ঐতিহাসিক নাটকগুলি সে অতি সহজে আকৃষ্ট করেছে এবং এখানে আরেকটি কথাও আমি আমাদের বলি একটা বিরাট বড় পাঁচ অঙ্ক নাটক তখন আমি ওর সহকারী একদিন স্বর্গীয় প্রমোদ মশাই এলেন তা এসে বললেন होता है हाँ बोला हुई तो